Every 32 seconds, one woman is being raped. have been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. Of the West. Glory be to Allah. All praise to Allah. There is no God but Allah. Allah is great might belong to Allah, the Most High, the Great. We made peace a symbol of ours. In the name of peace, we gather here মসজিদে ঢোকার সময় মুসলিমরা আমাদের জুতো খুলে ফেলে আর এই একই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছিলেন মুসা ইসলামকে ইহুদিদের নবী মোজেসকে পবিত্র করণেও এটার উল্লেখ আছে সুরত আহার এগারো নম্বর ও বারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যখন মুসা আগুনের কাছে আসলো সে একটা কণ্ঠ শুনল হে মুসা নিশ্চয়ই আমি তোমার প্রতিপালক তোমার জুতো খুলে ফেলো কারণ তুমি পবিত্র তুয়া পাহাড়ে রয়েছ আর এই নির্দেশটা দিয়েছিলেন আল্লাহ সুবান মুসা আলাহিসাল্লামকে এই একই ধরনের কথা রয়েছে পবিত্র বাইবেলে ওল্ড টেস্টামেন্টে রয়েছে আর বুক অব এক্সপ্রেসের তিন নম্বর অধ্যায়ের পাঁচ অনুচ্ছেদে বলা হয়েছে তিনি মহান ঈশ্বর মুসার উদ্দেশ্যে বলছেন তুমি আর কাছাকাছি এসো না তোমার পা থেকে জুতো খুলে ফেলো তুমি কারণ তুমি এখন পবিত্র স্থানে রয়েছ এই একই ধরনের কথা বলা হয়েছে বুক অব অ্যাক্সে সাত নম্বর অধ্যায় তেত্রিশ অনুচ্ছেদে যে ঈশ্বর মুসাকে বলছেন তোমার জুতো খুলে ফেলো তোমার পা থেকে কারণ তুমি এখন রয়েছ পবিত্র স্থানে আমরা মুসলিমরা আমাদের এই সুযোগটাও দেওয়া হয়েছে যে আমরা জুতো পরে মসজিদের ভেতরে ঢুকতে পারবো অথবা যখন নামাজ পড়ি আমাদের নবীজি কথা বলেছেন আমাদের নবীজি বলেছেন তোমার পায়ে জুতো থাকলে তার তলাটা পরিষ্কার থাকবে এটা বলা আছে আবু দাউদে এক নম্বর খণ্ড বুক অফ সালাহ এ কিতাবুস সালাহ দুইশো অধ্যায় হাদিস নম্বর ছয়শো বাহান্ন নবীজি বলেছেন ইহুদিদের থেকে আমরা আলাদা কারণ প্রার্থনা করতে গিয়ে তারা সবসময় জুতো বা স্যান্ডেল খুলে নেয় এছাড়াও আবু দাউদে উল্লেখ করা হয়েছে এক নম্বর খণ্ড কিতাবুসালা দুইশো চল্লিশ অধ্যায় ছয়শো তিপান্ন নম্বর হাদিস যে আমার বিন শোয়েব তার বাবার কথা বলছেন যে তার দাদা বলেছিলেন আমি নবীজিকে দুভাবে সালা আদায় করতে দেখেছি খালি পায়ে আর স্যান্ডেল পরে আমরা মুসলিমরা যে কারণে আমাদের জুতো খুলে ফেলি মসজিদে ঢুকে নামাজ পড়ার আগে অথবা আমাদের জুতোর তলা পরিষ্কার করি এর কারণটা হলো আমরা স্বাস্থ্য সচেতন আমরা আমাদের ইবাদতের জায়গাটা পরিষ্কার রাখতে চাই আমরা সালা আদায়ের আগে ইবাদতের জন্য সবাইকে আহ্বান করি আর পৃথিবীর বিভিন্ন ধর্মে মানুষকে উপাসনায় আহ্বান করার জন্য বিভিন্ন উপায়ে ডাকা হয়ে থাকে যেমন ধরুন ইহুদিরা তারা ট্রাম্পেট বাজায় এই কথাটার উল্লেখ আছে বাইবেলে বুক অফ নাম্বারস দশ নম্বর অধ্যায়ের এক থেকে তিন অনুচ্ছেদে যে ঈশ্বর মুসাকে ডাকলেন আর তাকে বললেন রূপা দিয়ে দুটো ট্রাম্পেট বানাও আর এগুলো দিয়ে মানুষকে উপাসনায় আহ্বান করো খ্রিস্টানরা ব্যবহার করে চার্চের ঘন্টা কিছু উপজাতি ড্রাম ব্যবহার করে আমরা ইসলামে ব্যবহার করি মানুষের কণ্ঠ আর ইবাদতের এই আহ্বান এটাকে বলা হয় আজান যে ব্যক্তি এই আজান দেন তাকে বলে মুয়াজ্জিন মানুষের কণ্ঠ অনেক বেশি শ্রুতিমধুর যদি এর সাথে আপনি তুলনা করেন ট্রাম্পের ঘন্টা বা ড্রামকে আর আজান মানুষের উপরে অনেক বেশি প্রভাব ফেলতে পারে এমন অনেক অমুসলিম আছেন যারা ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র আজানের কথাগুলো শুনেই এই শ্রুতিমধুর আজানে তারা এতটাই মুগ্ধ হয় এই আজান তাদের হৃদয় তাদের মন আর আত্মার উপর এতটাই প্রভাব ফেলে যে তারা ইসলাম গ্রহণ করে তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা বোম্বেতে যেসব আজান শুনি তার বেশিরভাগই শ্রুতিমধুর নয় যেমনটা হওয়া উচিত ছিল আর এই আজানে মানুষের জন্য অসুবিধাই বেশি হয় সেজন্য আমি সব মোয়াজ্জিনকে অনুরোধ করব আপনারা হারমাইন শরীফের আজানটা শুনবেন মদিনার মসজিদে নববী আর মক্কায় মসজিদে হারামের আজান এই আজানগুলো শুনবেন যে আজান আসলে কেমন হওয়া উচিত আজান শ্রুতিমধুর আর মনে শান্তি দেয় পাশাপাশি আজান একটা বার্তাও বহন করে তবে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ অমুসলিমই তারা জানে না যে আজান আসলে কি বার্তা বহন করে আনে গত ডিসেম্বরে আমি কেরালায় ছিলাম গিয়েছিলাম একটা কনফারেন্সে যারা আয়োজন করেছিল কিছু মুসলিম আর সেখানে একজন অমুসলিম মিনিস্টারকে আমন্ত্রণ করা হয়েছিল তিনি তখন স্টেজের উপরে বক্তৃতা দিচ্ছিলেন আর তিনি সেখানে মুসলিম এবং ইসলাম সম্পর্কে কিছু ভালো কথাও বলেছিলেন তিনি বলেছিলেন যে ইন্ডিয়ানরা আমরা মুসলিমদের নিয়ে খুবই গর্বিত মোগল শাসক তাদের জন্য আমরা গর্বিত তারা খুব সুন্দর সুন্দর প্রাসাদ বানিয়েছিল সুন্দর অনেক জিনিস বানিয়েছিল আর সেজন্যই মুসলিমরা আমরা প্রত্যেক দিন পাঁচবার সম্রাট আকবরকে প্রশংসা করি এটা শুনে হয়তো কৌতুক মনে হবে তবে অনেক অমুসলিমই এমনটা মনে করেন বিশেষ করে ইন্ডিয়ায় যে আমরা আজান আর সালাতের সময় মোগল সম্রাট আকবরের প্রশংসা করি কিছু অমুসলিম আছেন যারা পশ্চিমাদের সিনেমা মুগ্ধ হয়ে দেখেন সেখানে প্রায় দেখা যায় একজন সে আরবদের পোশাক পরে আছে সে হলো ভিলেন সে সন্ত্রাসী আর সে তো তরবারি বের করার সময় বলে আল্লাহ আকবার অমুসলিমরা ভাবে আল্লাহ আকবার বলে চিৎকার করে মুসলিমরা যুদ্ধের সময় অমুসলিমদের হত্যা করে প্রত্যেক মুসলমানেরই উচিত অমুসলিমদের মন থেকে এই ভুল ধারণাটা দূর করে দেয়া আর আমরা তাদের বলবো আজানের বার্তাটা আসলে কি তাদেরকে আমরা আজানের অনুবাদটা বলবো যে যখন আমরা আজান দেই তখন আমরা বলি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এটার অর্থ এই নয় যে আমরা সম্রাট আকবরের প্রশংসা করছি অথবা এটা যুদ্ধের চিৎকার নয় এটার অর্থ আল্লাহ সুবান আল্লাহ সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান আসাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদত বা উপাসনা করার মতো যোগ্য আর কেউ নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আসাদু আন্না মোহাম্মদুর রাসুল্লাহ আসাদু আন্না মোহাম্মদুর রাসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহ সুবাহতাল্লাহর প্রেরিত নবী আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহ সুবাহতাল্লাহর প্রেরিত নবী হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া আল্লাহ সাল্লাহ সালার জন্য এসো সালার জন্য এসো নামাজের জন্য এসো নামাজের জন্য এসো হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা সাফল্যের জন্য এসো সাফল্যের জন্য এসো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান লা আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আমাদের এই আজানের অর্থটা ব্যাখ্যা করতে হবে অমুসলিমদের কাছে এটা কর্তব্য মুসলিমদের যে আমরা অমুসলিম ভাইদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেব আর তার ব্যাখ্যা করব সালা আদায়ের আগে আমরা সব সময় নিজেদেরকে পবিত্র করে নেই তার মানে আমরা নিজেদের পরিষ্কার করে নিই তার মানে আমরা অজু করি পবিত্র কোরআনে কথা বলা হয়েছে সুরা মাইদার ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ইয়া আয়ুহাল্লা জিনা আমানু হে মুমিনগণ যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কোনই পর্যন্ত ধৌত করবে তোমাদের মাথা মাসাহ করবে এবং তোমাদের পা গোড়ালি পর্যন্ত ধৌত করবে এটা আবশ্যিক যে প্রত্যেক মুসলিম তারা সবাই পবিত্র হবে সবাই অজু করবে যখন তারা সালা আদায় করবে আর একই ধরনের কথা রয়েছে পবিত্র বাইবেলে আছে বুক অব এক্সোডাসে চল্লিশ নম্বর অধ্যায় একত্রিশ ও বত্রিশ অনুচ্ছেদে যে মুসা এবং হারুন আর তাদের পুত্ররা তারা তাদের হাত এবং পা ধৌত করল তারপর প্রার্থনার জন্য মন্দিরে ঢুকলো তারা যখন পূজার বেদির কাছে আসলো তারা পরিষ্কার হলো যেভাবে ঈশ্বর নির্দেশ দিয়েছিলেন মুসাকে একই ধরনের কথা রয়েছে বুক অফ অ্যাক্সে একুশ নম্বর অধ্যায়ের ২৬ অনুচ্ছেদে যে পল সেই লোকদের নিয়ে গেলেন আর পরের দিন তাদের নিয়ে তিনি পবিত্র হলেন এবং মন্দিরে প্রবেশ করলেন আমরা মুসলিমরা আমরা সালা আদায়ের আগে নিজেদের পবিত্র করি নিজেদের পরিষ্কার করি আমরা অজু করি যাতে আমরা পরিষ্কার থাকি আমরা স্বাস্থ্য সচেতন আর এছাড়াও পবিত্র হওয়ার পাশাপাশি অজুর মাধ্যমে আমরা বিশেষ ধরনের একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি নেই মানসিক প্রস্তুতি নেই যে আমরা এখন আল্লাহ সুবাহ তাল্লার সাথে যোগাযোগ করব আমাদের নবীজি বলেছেন সহি বুখারিতে উল্লেখ আছে এক নম্বর খণ্ড বুক অব সালাহ ছাপ্পান্ন নম্বর অধ্যায় চারশো নম্বর হাদিস যে এই পৃথিবী সৃষ্টি হয়েছে এজন্য যাতে আমি আর আমার অনুসারীরা সিজদা দিতে পারি এটা একটা মসজিদ মসজিদ অর্থ যে স্থানে সিজদা দেয়া হয় আমাদের নবীজি বলেছেন যে পুরো পৃথিবীটাই এই পুরো বিশ্বটাই একটা মসজিদ বিশ্বাসীদের জন্য তবে এটাও ঠিক যেখানে সালা আদায় করবেন সিজদা দেবেন সে জায়গাটা পরিষ্কার হতে হবে তাদের পথে চলা যায় না তারা কারা প্রতি রাকাত সালাতে তো তাদের কথাই পড়ছি ওয়াইরিল মাগদুব আলাইহিম আলাদদাল্লিন আলাইহিম তবে কি ইচ্ছে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 কমিকের বই তো আছে দুটো সিং আর একটা লেজ নবীজি এখানে যে শয়তানের কথা বলেছেন সেটা জাতিগত বিদ্বেষ বর্ণবাদ গায়ের রং সম্পদের এটা ব্যাপার না যে সে কালো না সাদা ধনী না গরিব রাজা না ফকির আপনি যে পরিবারে জন্ম নেন না কেন যখন সালার জন্য দাঁড়াবেন আপনারা কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াবেন সালা আদায়ের যে নিয়ম যেভাবে নামাজ পড়তে হবে সেটা পবিত্র কোরআনে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে পবিত্র কোরআনে সুরা আল বাকারার একশো নম্বর আয়াতে কথা উল্লেখ করা হয়েছে যে তোমরা মুখ ফেরাও মসজিদুল হারামের দিকে তোমরা যেখানেই থাকো না কেন সেই দিকে তোমাদের মুখ ফেরাও সালা আদায়ের সময় এটা আবশ্যিক যে আমরা কিবলার দিকে মুখ করে দাঁড়াবো মসজিদুল হারামের দিকে মুখ করে কাবা শরীফের দিকে আর ইন্ডিয়ায় মুসলিমরা আমরা যেদিকে মুখ করে দাঁড়াই সেটা পশ্চিম দিক আমি ইন্ডিয়া যখন ভ্রমণ করি যদি আমি কিবলার দিকটা না জানি কোন দিকে দাঁড়াবো তখন যদি কোনো অমুসলিমকে জিজ্ঞেস করি আমি পশ্চিম দিকের কথা জিজ্ঞেস করি না আমি যেটা করি তাকে জিজ্ঞেস করি পূর্ব দিক কোনটা তারপর আমি উল্টো দিকে মুখ করে দাঁড়াই না হলে সে হয়তো ভাববে যে আমরা আসলে পশ্চিমাদের উপাসনা করছি পবিত্রকরণ বলছে সুরা আল বাকারার দুশো আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যখন সালাতে আল্লাহকে মনে করবে তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে পবিত্রকরণ বলছে সালা আদায়ের সময় তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও আর সালার সময় সুরা ফাতিহা পড়াটা আবশ্যিক আর পবিত্র কোরণে সুরা হিজরের সাতাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তো তোমাকে দিয়েছি সাত আয়াত যা বারবার পড়া হয় এবং দিয়েছি মহান কোরআন যে সাত আয়াত বারবার পড়া হয় সেটা হলো সুরা ফাতিহা এটাকে আরও বলা হয় মাইনর কোরআন আর কোরআনের বাকি অংশটাকে বলা হয় মহান কোরআন এটা আমাদের জন্য আবশ্যিক যে সালার প্রত্যেক রাখাতে আমরা সুরা ফাতিহা পড়ব রুকু শব্দটা অর্থাৎ মাথা নোয়ানো পবিত্রকরণে এই শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে মোট ১৩ বার আর সিজদা শব্দটা যেটা সালার শ্রেষ্ঠ অংশ এই শব্দটা পবিত্রকরণে উল্লেখ আছে সব মিলিয়ে বিরানব্বই বার এটার উল্লেখ আছে পবিত্রকরণে বত্রিশটি আলাদা সুরায় আর একটা আলাদা অধ্যায় আছে বত্রিশ নম্বর অধ্যায় যেটার নাম সুরা সাজদা মাটিতে উপর হওয়া পবিত্রকরণে বলা হয়েছে সুরা ইমরানের তেতাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হে মরিয়ম তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও তার প্রতি সিজদা করো এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো পবিত্রকরণ বলছে সুরা হাজের সাতাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া আমানু হে মোমিনগণ তোমরা সিজদা করো ও রুকু করো এবং আল্লাহর ইবাদত করো ও সৎকর্ম করো যাতে সফল কাম হতে পারো আল্লাহ সুবাহন আলার প্রত্যেক নবী যখন তারা ইবাদত করেছেন আল্লাহ সুবাহ তালার কাছে তারা সিজদা দিয়েছেন মাটিতে উপর হয়েছেন সকল নবী করেছেন আর একই ধরনের কথা আছে পবিত্র বাইবেলেও যদি ওল্ড টেস্টমেন্ট পড়েন বুক অব জেনেসিস সতেরো নম্বর অধ্যায়ের তিন অনুচ্ছেদ বলছে ইব্রাহিম মাটিতে উপর হয়েছিলেন বুক অব নাম্বারস বিশ নম্বর অধ্যায়ের ছয় অনুচ্ছেদ মুসা এবং হারুন মাটিতে উপর হয়েছিলেন বুক অব জশুয়া পাঁচ নম্বর অধ্যায়ের চোদ্দ অনুচ্ছেদ জশুয়া মাটিতে উপর হয়েছিলেন আর উপাসনা করেছিলেন পবিত্র বাইবেলে বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ ২৬ অধ্যায়ের উনচল্লিশ নম্বর অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে যে যীশুখ্রিস্ট গেতসামেনির বাগানে গেলেন তিনি কয়েকবার সামনে এগোলেন মাটিতে উপুড় হয়ে পড়লেন আর প্রার্থনা করলেন মহান সৃষ্টিকর্তার সকল নবী রাসুলি সালা আদায়ের সময় তারা সিজদা দিয়েছেন আর একজন সার্কাসের লোকও মুসলিমদের মতো করে এটা করতে পারে না যেভাবে বাইবেল বলছে তোমরা মাটিতে উপর হয়ে ঈশ্বরের প্রার্থনা করো আমরা সেভাবেই করি আমরা যে কারণে সিজদা দিয়ে থাকি সেটা আমি আগেও বলেছি মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না শরীরকে আমরা সরাসরিভাবে নিয়ন্ত্রণ করতে পারি আপনি যদি আপনার মনকে নম্র করতে চান তাহলে আপনার শরীরকেও নম্র করতে হবে আর শরীরকে নম্র করার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হলো আপনার শরীরের সবচেয়ে উপরের অংশ অর্থাৎ কপাল আর এখানে রয়েছে ফ্রন্টাল লোব অর্থাৎ ব্রেন শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সেটা একেবারে মাটিতে ঠেকিয়ে দিয়ে আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহর তিনি সুমহান সমস্ত প্রশংসা আল্লাহ তিনি সুমহান আপনি যখন সালা আদায় করবেন তখন বিভিন্ন খুঁটিনাটি বিষয় কিভাবে দাঁড়াতে হবে বসতে হবে হাত বাঁধতে হবে কত রাকাত নামাজ পড়তে হবে পবিত্রকরণ বলছে আতিউল্লাহ ও আতিউর রাসুল আল্লাহ এবং তার রাসুলকে মান্য করো আমরা এখানে নবীজির দৃষ্টান্ত দেখব কোরআন বলছে আতিউল্লাহ ও আতিউর রাসুল বিভিন্ন জায়গায় আছে সুরা ইমরানের বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা ইমরানের একশো বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা নিসার উনষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মাইদার বিরানব্বই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আনফালের এক নম্বর আয়াতে উল্লেখ করা আছে সুরা আনফালের বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আনফালের ছেচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা নূরের চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা নূরের ছাপ্পান্ন নম্বর আয়তে উল্লেখ আছে সুরা মোহাম্মদের তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা মুজাদিলার তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বিভিন্ন জায়গায় আছে সুরা তাগাবুনের বারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পবিত্রকরণ বলছে আতিউল্লাহ আতিউর রাসুল আল্লাহ এবং তার রাসুলকে মান্য করো খুঁটিনাটি বিষয়ে নবীজি দৃষ্টান্ত দেখুন আর সহি বুখারিতে উল্লেখ করা হয়েছে এক নম্বর খণ্ডে বুক অফ আজানের আঠারো নম্বর অধ্যায়ের ছয়শো চার নম্বর হাদিসে এছাড়াও উল্লেখ আছে সহি বুখারি নয় নম্বর খণ্ডের তিনশো বান্ন নম্বর হাদিসে নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো তাহলে খুঁটিনাটি বিষয়ে আপনারা জানতে পারবেন সহি হাদিস থেকে সালা হলো ইসলাম ধর্মে ইমান অথবা বিশ্বাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ পবিত্রকরণ বলছে সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইল্লা আলিয়া যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তারা আমার ইবাদত করবে আরবিতে ইবাদত শব্দটা এসেছে আরবি শব্দ আব থেকে যার অর্থ একজন দাস একজন ভৃত্য আর প্রত্যেক ভৃত্যেরই উচিত হবে তার প্রভুর অনুগত হওয়া পৃথিবীর প্রত্যেক মানুষই আল্লাহ সুবাহর ভৃত্য মহান স্রষ্টার দাস আর এই পৃথিবীর সব মানুষেরই উচিত আল্লাহ সুবাহর অনুগত হওয়া আর যখনই আপনি আল্লাহ সুবাহর নির্দেশ মেনে চলছেন আপনি তখন ইবাদত করছেন আল্লাহর উপাসনা করছেন যদি যে কাজগুলো নিষেধ করেছেন আল্লাহ সুবাহ তালা সে কাজগুলো করা থেকে বিরত থাকেন আপনি তাহলে ইবাদত করছেন অনেক মানুষেরই একটা ভুল ধারণা আছে যে সালা এটাই হলো একমাত্র ইবাদত আসলে সালা হলো সবচেয়ে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ইবাদত তবে একমাত্র ইবাদত নয় আল্লাহ সুবাহ তালার আদেশ মেনে চলাটাও ইবাদত আর সালা হলো ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালা শব্দটার আরেকটা অর্থ হলো আনুগত্য প্রকাশ করা আর আপনি তখনই অনুগত হবেন যদি নামাজের সময় সব কিছু বুঝে শুনে বলেন যদি জানেন যে আল্লাহ সুবাহ আপনাকে কি করতে নির্দেশ দিয়েছেন সেজন্য এটা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যিক যে সালার সময় যা পড়বে তার অর্থটা জানবে এছাড়াও সে পবিত্র কোরআন পড়বে যদি সে আরবি বুঝতে না পারে তাহলে সে কোরআনের অনুবাদ পড়বে যাতে করে আল্লাহ সোহান তালার নির্দেশগুলো বুঝে শুনে পালন করতে পারে যদি কেউ সালা আদায় না করে তাহলে তার অনেক বিপদ হতে পারে তখন হতে পারে আপনার বিশ্বাস দুর্বল হয়ে যাবে অথবা এই বিশ্বাসটা চলেও যেতে পারে কারণ মানুষ আসলে মনে করে পৃথিবীতে তার যে সম্পদ আর সম্মান আছে এর কারণ হলো পৃথিবীর সব বস্তুগত জিনিস এভাবে সে আল্লাহ সোহানতাল্লার কাছ থেকে দূরে সরে যায় এই নিয়ম শৃঙ্খলার অভাবেই সে আল্লাহ তাল্লাহ থেকে দূরে সরে যায় পৃথিবীর বিভিন্ন জিনিসের মোহ থাকলে বস্তুগত জিনিসের তাহলে সম্ভাবনা থাকে যে সে অন্যায় কাজ করবে এভাবে সে সিরাত আল মুস্তাকিম থেকে দূরে সরে যাবে সরল পথ থেকে মনের ভেতরে তখন শান্তিও থাকবে না আপনার কাছে যে পরিমাণ সম্পত্তি থাকুক না কেন এই সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না আর মানুষজন যে কারণে সালা আদায় করে না সেটা হলো তাদের জ্ঞানের অভাব the last and final prophet and blessings be on al-Mustafa.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 আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা